কোনো মতো হয়ে যাও কারা হ্যাঁ ওখানে তিনজন সাহাবির কথা বলছেন আল্লাহাক বলে গেছেন তিনজন সাহাবি তাবকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই পরবর্তীতে সবাই বিভিন্ন রকমের ওজর ফেস করতেছিল কিন্তু এরা মিথ্যা কথা বলেন নাই এরা সত্য কথা বলছিলেন সালামের সামনে কাবিবনে মালেক রাদি আল্লাহ তারপরে জি হেলাল ইবনে উমাইয়া আরেকজন মুরারা ইবনুর রুবাই রাদি আল্লাহ তালাহ এরা সত্য কথা বলছিলেন পরবর্তীতে চল্লিশ দিন পঞ্চাশ দিন পর্যন্ত তাদেরকে বিভিন্ন কষ্ট বিভিন্ন কিছু তাদেরকে সহ্য করতে হয়েছে পঞ্চাশ দিন পরে গিয়ে আল্লাপাক আয়াত নাজিল করছেন আল্লাপাক তাদের তাওবা কবুল করেছেন এই ব্যাপারে আল্লাপাক আয়াত নাজিল করছেন সুহান আল্লাহ আল্লাহ পাক বলছেন এই মানুষগুলার মতো হয়ে যাও এখন আমাদের দেশে এই আয়াত দিয়ে ব্যবসা চলে বলে যে কোন মাস ফির সাহেবদের সাথী হয়ে যাও আল্লাহ বললেন কি ব্যাখ্যা কি সকল তাপসেরে তাপসেরে তবারি কুরতুবি ইবনে কাসি সব জায়গায় বলা হয়েছে কোন মা দেখেন অর্থ হলো কোন সাহাবা ওই যে তিনজন সাহাবি সালাসা ওই তিনজন সাহাবির মতো হয়ে যাও আল্লাহ তাদেরকেই এখানে সদেকিন বলছেন তারা সত্য বলার কারণে তাদেরকে কঠিন এক পরিস্থিতির সম্মুখীন তাদেরকে হতে হয়েছে এইরকম কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেও তোমরা সত্যবাদীদের উপরে অটল থাকবা আল্লাহকে এটাই বলছেন এটা ওই পাগড়ি ধরতে বলেন নাই বা কারো কাছে মুরিদ হইতে বায়াত হইতে আল্লাহাক বলেন নাই আবার কোরআন কারিমের এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা ওখানে আল্লাহাক বলছে কোন মা সদেকিন সদেকিনদের মতো হও এখানে আল্লাহ বলছে সদেকিন কারা সদেকিন কারা যারা কোনো প্রকার বিন্দুমাত্র সন্দেহ সংশয় ছাড়া আল্লাহ এবং রাসুলের উপরে ইমান আনে এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জেহাদ করে উলাইকাহমুসদেকুন আল্লাহ বলছে এরাই সদেকুন তাহলে এই মানুষগুলার সাথে থাকার জন্য আল্লাহ বলছেন এদের মতো হইতে বলছেন এরাই সদে